বাংলার মাটি বাংলার মাটি দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না নাস্তিক সরকারকে হটান না হয় শান্তি পাবে না নাস্তিক সরকারকে হঠাৎ না হয় শান্তি পাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না শান্তিপ্রিয় মানুষ যারা শান্তির আশা করো বাতিল পন্থী পথকে ছেড়ে সত্যের পথ ধরো ওরে শান্তিপ্রিয় মানুষ যারা শান্তির আশা করো বাতিল পন্থী পথকে ছেড়ে সত্যের পথ ধরো না হয় জীবন চলে যাবে শান্তির দেখা পাবে না না হয় জীবন চলে যাবে শান্তির দেখা পাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না শান্তি নামে নোবেল পুরস্কার পেল যারা আজকে তারাও শান্তির লাগি হলো দিশে হারা ওর শান্তি নামে নোবেল পুরস্কার পেল যারা আজকে তারাও শান্তির লাগি হলো দিশে হারাম সুদ ঘুষের ওই নোবেল পুরস্কার যে শান্তি দেবে না সুদগুষের ওই নোবেল পুরস্কার যে শান্তি দেবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না বাংলার তরুণ যুবক ইসলাম কামি লোক ভেবে কি দেখেছ দেশে কেমনে আসে সুখ বাংলার তরুণ যুবক ইসলাম কামি লোক ভেবে কি দেখেছ দেশে কেমনে আসে সুখ ঘরের কোণে বসে থেকে দেশপ্রেমিকতা ভেব না ঘরের কোণে বসে থেকে দেশপ্রেমিক তা ভেব না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না আর কতকাল চাইবি তোরা দুই দলের শাসন বদলে দে না এবার এনে ইসলামী শাসন ওরে আর কতকাল চাইবি তোরা দুই দলের শাসন বদলে দে না এবার এনে ইসলামী শাসন ইসলাম আসলে রে ভাই দুর্নীতি আর থাকবে না ইসলাম আসলে রে ভাই দুর্নীতি আর থাকবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না নারী নেতৃত্ব সবার নষ্ট করলো মাথা তাই তো আজি কোরআন হাদিসের বুঝি না কথা ওরে নারী নেতৃত্ব সবার নষ্ট করলো মাথা তাই তো আজি কোরআন হাদিসের বুঝিস না কথা ইসলামী শাসন ছাড়া শান্তি পাওয়া যাবে না ইসলামী শাসন ছাড়া শান্তি পাওয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ উন্নয়ন স্লোগান দিয়ে দেশ চালায় যারা দেশপ্রেমিক নয় ভারত আমেরিকার দালাল তারা ওরে দেশ উন্নয়ন স্লোগান দিয়ে দেশ চালায় যারা দেশপ্রেমিক নয় ভারত আমেরিকার দালাল ওরা দেশ চাড়া কর দালালদেরকে না হয় শান্তি পাবে না দেশ চাড়া কর দালালদেরকে না হয় শান্তি পাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না বাংলার সংগ্রামী আলেম উলামার দল সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের পথে চল বাংলার সংগ্রামী আলেম উলামার দল সব ভেদাভেদ ভুলে গিয়ে অক্কের পথে চল তোমরাও ধান নৌকা লাঙ্গল পাল্লার পিছে দৌড়ো না তোমরাও ধান নৌকা লাঙ্গল পাল্লার পিছে দৌড়ো না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না নামের মুসলমান ওই নেতা লতিফ সিদ্দিকি হজরতরে বলল জাহাজ জাহের কাজ যাবি ওর নামের মুসলমান ওই নেতা লতিফ সিদ্দিকি হজর তরে বলল জাহা জাহের কাজ যাবি বিচার নামে ভণ্ডামি নয় জবাই চাড়া হবে না বিচার নামে ভণ্ডামি নয় জবাই চাড়া হবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না হুক সে আওয়ামী বিএনপি যে দলের বা কেন মুসলমানের বাংলাদেশে এমন হবে কেন ওরে হুক সে আওয়ামী বিএনপি যে দলের বা কেন মুসলমানের বাংলাদেশে এমন হবে কেন বহিষ্কার নামের অভিনয় মুসলমানরা মানবে না বহিষ্কার নামের অভিনয় মুসলমানরা মানবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না ধর্ম নিয়ে আবুল তাবুল যত কিছু বলে বাংলাদেশের কুপ্রসিদ্ধ শুধু এ দু দলে ওর ধর্ম নিয়ে আবুল তাবুল যত কিছু বলে বাংলাদেশের কুপ্রসিদ্ধ শুধু এ দু দলে তাই তো গণতন্ত্র নামের খোদার গজব চাই না তাই তো গণতন্ত্র নামের খোদার গজব চাই না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না নাস্তিক সরকারকে হঠাৎ না হয় শান্তি পাবে না নাস্তিক সরকারকে হঠাৎ না হয় শান্তি পাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না দেশ তো কারো হাতে তুলে দেয়া যাবে না